বিলি একটা ছোট্ট ছাগল ছানা ও সবে শিং গজিয়েছিল আর তাই ও খুবই গর্বিত ছিল ও খামারে ওর বন্ধুদের ওর শিং দেখিয়ে বেড়াচ্ছিল গরু দিদি আমার শিং দেখো আমাকে স্মার্ট লাগছে না ও হ্যাঁ বিলি একদিন চাষি ওর অন্য ছাগলদের সাথে বিলিকেও নিয়ে গেল মাঠে চড়াতে মাঠটা ছিল জঙ্গলের ঠিক পাশে সব ছাগলরাই ঘাস খাচ্ছিল কিন্তু বিলি পুরোটা সময় সবাইকে ওর শিং দেখিয়ে বেড়াচ্ছিল খরগোশ আমার শিং দেখো ভালো লাগছে না বিলি এত ভালো সময় কাটাচ্ছিল যে ও লক্ষ্যই করেনি একটা শিয়াল ওকে দেখছিল শিয়ালটা বাঁশি বাজাচ্ছিল আর বিলিকে দেখছিল এই ছাগল ছানাটা সুস্বাদু মনে হচ্ছে আমি যদি ওকে খেতে পেতাম কিছুক্ষণ পর চাষি সব ছাগলদের একত্রে জড়ো করলো চলো সবাই এখন খামারে ফিরে যাওয়ার সময় হয়েছে সব ছাগলরা চাষির কথা শুনে ওর পিছন পিছন খামারের পথে যেতে লাগলো কিন্তু বিলি ওদের কথা শুনতেই পায়নি ও শিং দেখাতেই ব্যস্ত ছিল কাঠবিড়ালিকে আমার শিং দেখো কাঠবিড়ালি এটা খুব স্মার্ট না কিছুক্ষণ পর বিলি বুঝতে পারল পুরো মাঠে ও একা আছে শুধু আর কেউ নেই আরে না চাষি অন্য ছাগলদের নিয়ে খামারে ফিরে গেছে তাড়াতাড়ি গেলে দেখা হতে পারে শিয়ালটা লক্ষ্য করলো বিলি একা আছে আমি এখন খুব সহজে ছাগল ছানাটাকে ধরে ফেলবো আর তাই শিয়ালটা ঝাঁপ মেরে বিলিকে একেবারে অবাক করে দিল হ্যালো ছাগল ছানা তোমার এত সুন্দর শিং আছে তুমি আমার সাথে এসে এই শিঙের বিষয়ে কিছু কথা বলো বিলি চালাক ছিল তাই ও সাথে সাথেই বুঝে গেল শিয়ালটা কি চায় ও দ্রুত পরিকল্পনা করে নিল নিজেকে বাঁচানোর জন্য শিয়াল মশাই আমি জানি তুমি আমাকে খেতে চাও আমার তাতে কিছু যায় আসে না কিন্তু তার আগে তুমি বাঁশি বাজাও সবাই বলেছিল তুমি নাকি ভালো বাজাও আমি সত্যিই তোমার সুর শুনতে চাই আর তুমি চাইলে আমিও তোমার সাথে গান গাইতে পারি চলে শুরু করি শিয়ালটা এই শুনে অভিভূত হলো আর তখনই বিলির জন্য বাঁশি বাজাতে লাগলো ঠিক আছে আমি বাজাবো কিন্তু তোমাকেও গাইতে হবে বিলি সুযোগ পেল চাষিকে ডাকার চাষি আর অন্য ছাগলরা বিলির গলা শুনতে পেল আরে না একটা ছাগল ছাড়া এখনো মাঠে আছে মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে আমার ফিরে গিয়ে ওকে নিয়ে আসা উচিত তাই চাষি দৌড়ে গেল বিলিকে বাঁচাতে শিয়াল চাষিকে আসতে দেখে খুব ঘাবড়ে গেল আরে না চাষি তো ফিরে এলো আমার পালিয়ে যাওয়া উচিত আমাকে ধরার আগে আর তাই শিয়ালটা পিছন ফিরে যত জোরে পারল দৌড়ে পালিয়ে গেল চাষি বিলিকে খামারে নিয়ে গেল বিলির নিজেকে খুব ভাগ্যবান মনে হলো সুরক্ষিত থাকার জন্য কিন্তু ও নিজের ভুলও বুঝতে পারল ও ঠিক করলো ও নিজেকে আর ওর মনকে কখনো এত আশ্চর্য হতে দেবে না যাতেও বিপদে পড়তে পারে নিজের মনকে কখনো আশ্চর্য হতে দিও না এর জন্য তোমাকে বিপদে পড়তে হতে পারে